ইনশাল্লাহ বিবাহ করা ফরজ নাকি সন্ন্যত মাসাল্লাহ বিবাহের ক্ষেত্রে দেখেছেন কালকে রাত্রে এক ভাই জিজ্ঞেস করছিল এই জবাব কালকে রাত্রে দিয়েছি ওনারাই তো করেননি আবার আচ্ছা খেতে বসে সালাম দেওয়া যাবে কি হ্যাঁ, আর এবং জবাব দেওয়া যাবে কি দুইটি প্রশ্ন বিবাহ করা ফরজ নাকি সন্ন্যত আপনার অবস্থা আর ওপর নির্ভর করছে বিবাহ করা কখনো ফরজ আর কখনো নাজাইজ আর সাধারণ অবস্থায় অধিকাংশ মানুষের জন্য সন্ন্যত কি বুঝলেন বুঝলেন তিনটি হুকুম ফরজ কখন যখন বিবাহ না করলে গুণা হচ্ছে সাবালক মানুষ এখন বিবাহ না করলে মন মানসিকতা ঠিক নেই বাজারে গেলে শুধু ওই লেডিস মার্কেট যেতে ইচ্ছা করে হ্যাঁ ওই মহিলাদের দেখতে ইচ্ছা করে হ্যাঁ টেলিফোন করতে ইচ্ছা করে চাচা তো মামা তো টেলিফোন করি আর যাচ্ছে ওতে মোবাইল বিল যাচ্ছে হ্যাঁ ইন্টারনেটে যখন তখন বসে না শুধু খালা তোমার মামা তোমার পাপা তোমার ভাবি আর শালি বিয়ে তো করেননি ইত্যাদি ইত্যাদি বা ভাইয়ের শালি অমক তমক এই গল্প শুধু শুধু গল্প করতে ভালো লাগে গুণা হস্তমৈথন ইত্যাদি ইত্যাদি আরো গুণা জেনার আশঙ্কা চোখের জেনা এসব হওয়ার আশঙ্কা তাহলে বিবাহ করা ফরজ তাহলে বিবাহ করা ফরজ গোনা থেকে বাঁচা ফরজ সেই জন্য গোনা থেকে বাঁচতে পারবেন বিবাহ করলে সেই জন্য ফরজ আর বিবাহ করা না যায় কখন যখন কারো কাছে পুরুষত্ব থাকবে না বিয়ে করে হক আদায় করতে পারবেন না তখন বিবাহ করা না যায় হুকুমটা শুনেন কল্পনা করে আর সাধারণ অবস্থায় সাবালক হলে বিয়ে করা সন্ন্যত সাবালক হলেই বিয়ে করা সন্ন্যত যত তাড়াতাড়ি করতে পারেন ভালো কথা জি সালাম সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে সালাম যে কোনো অবস্থায় দেওয়া যাবে খাওয়ার অবস্থায় দেওয়া যাবে নামাজের অবস্থায় দেওয়া যাবে হ্যাঁ কোরআন তেলাওতের অবস্থায় দেওয়া যাবে পেশাব পায়খানা থেকে আছে বাথরুমে আছে ওর বাড়িতে গেছেন অফিসে গেছেন দেখছেন বাথরুমে ঢুকে গেছে সালাম আলাইকুম বাইরে থেকে বলেন কোনো অসুবিধা সব অবস্থায় সালাম দেওয়া যাবে জবাব জবাব কিছু কিছু অবস্থায় দেওয়া যাবে নামাজের অবস্থায় জবাব দেওয়া যাবে না ওয়ালাইকুম সালাম বলে কোরআন তেলাওয়াতের অবস্থায় কোরআন তেলাওয়াতকে একবার মধ্যখানে স্টপ করে দিয়ে দেওয়া যাবে না আয়াত কমপক্ষে শেষ করতে হবে অথবা কোরআনটা রেখে তারপর দিতে হবে আর নাপাকি অবস্থায় পেশাব পায়খানার অবস্থায় বাথরুমে ঢুকে আছে না সালামদুল্লাহ আর বাথরুমের ভিতর তো ওয়ালাইকুম সালাম বসেন আসছি আসছি না জায়েজ না জায়েজ না তাহলে জবাব জবাব দেওয়া অজেব কিন্তু জবাব তখন দেওয়া যাবে না পরে বাথরুম থেকে বেরিয়ে জবাব দেবেন নামাজ শেষ করে জবাব দেবেন কোরআন আয়াতটা শেষ করে জবাব দেবেন আর খাওয়ার খাওয়ার সময় সালাম দেওয়া যাবে আর খাওয়ার সময় সালামের জবাবও দেওয়া যাবে হ্যাঁ কি স্যার অজু করছে ওই অবস্থায় না সব ভুল কথা অজুর অবস্থায় কথা যখন বলা যায় তো নেকির কথা বলা যাবে না সালাম দিলে নেকি হ্যাঁ ত্রিশ নাকি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ত্রিশ নাকি এটা কি করা যাবে না কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ এগুলি সব ভ্রান্ত ধারণায় জাহেলদের ফতুয়া জাহেলদের ফতুয়া আর আমাদের সে জাহেল কিতাবগুলিতে আছে হ্যাঁ, হ্যাঁ সব জায়গায় ফেরিস্তা থাকে এখানেও ফেরিস্তা আছে মসজিদে ফেরিস্তা আছে জি জি জি হুম না ওই লোক পরে জবাব দিবে জবাব অবশ্যই দিতে হবে আর ওজুর সময় সালা জবাব দিতে অসুবিধা কি কোনো অসুবিধা নেই না যেটা যায় সেটাকে নাজাজ মনে করে বিদাত আরেকটি কথা মনে যেটা যায় সেটাকে নাজাজ মনে করা বিদাত তাহলে উজুর অবস্থায় ওয়ালাইকুম সালাম বলা যাবে কেউ যদি না আমি এখন দেবো না উজু করে দেবো তাহলে বিদাত আপনার জন্য গরুর গোস্ত খাওয়া যায় খান না সে রুচি হয় না খান না যদি বলেন না না না খাওয়া ঠিক নয় তাহলে বিদাত